ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها فبشره بعذاب أليم প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শোনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين যখন সে আমার কোনো আয়াত অবগত হয় ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم তাদের সামনে রয়েছে জাহান্নাম তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয় তাদের জন্য রয়েছে মহাশাস্তি هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এটা সৎপথ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো ও তার কৃতজ্ঞ হও এবং অধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নভমণ্ডলে ও যা আছে ভূমণ্ডলে তার পক্ষ থেকে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোনো সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে সৎ কাজ করে সে নিজ স্বার্থেই তা করে আর যে অসৎ কাজ করে তা তার উপরই বর্তাবে অতপর তোমরা তোমাদের পালন কর্তার দিকে প্রত্যাবর্তিত হবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নব দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণ আদি অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহর সামনে তারা আপনার কোনো উপকারে আসবে না জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পরহিজগারদের বন্ধু هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এটা মানুষদের জন্য জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে তাদের দাবি কত মন্দ وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায় তাদের প্রতি জুলুম করা হবে না أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা অতএব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 ذلك هو الفوز المبين আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা সিও রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين আর যারা কুফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না কেয়ামত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিন্ত নই وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল জাহান নাম এবং তোমাদের সাহায্যকারী নেই ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা যাওয়া হবে না وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم অতএব বিশ্বজগতের পালনকর্তা ভূমণ্ডলের পালনকর্তা ও নভমণ্ডলের পালনকর্তা আল্লাহরই প্রশংসা নভমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়